সালাম বীর জওয়ান শহীদ নওজওয়ান সালাম বীর জওয়ান শহীদ নওজওয়ান সালাম বীর জওয়ান শহীদ নওজওয়ান দিনের মান বাঁচাতে জীবন করেছ দান সালাম বীর জওয়ান শহীদ নওজওয়ান সালাম বীর জওয়ান শহীদ নওজওয়ান দিনের মান বাঁচাতে জীবন করে চোদান সালাম বীর জওয়ান শহীদ নওজোয়ান সালাম বীর জওয়ান শহীদ নওজোয়ান ওলি যাচেরা তাজা খুনে কোরআনের বীজ গেছ বুনে ওলি যাচেরা তাজা খুনে কোরআনের বীজ গেছ বুনে বুকেরই পাজরে রয়েছে লেখা তোমার অমর নাম সালাম বীর জোয়ান শহীদ নওজোয়ান সালাম বীর জোয়ান শহীদ নওজোয়ান দিনের মান বাঁচাতে জীবন করেছ দান সালাম বীর জোয়ান শহীদ নওজোয়ান সালাম বীর জোয়ান শহীদ নওজোয়ান মৃত্যু তোর রাঙা চলার পথ রক্ত রাঙা মৃত্যু তোর লাগল ভাঙা চলার পথ রক্ত রাঙা নবীর পথের হে দীপ্ত বীর তোমায় লাখো সালাম সালাম বীর জোয়ান শহীদ নওজোয়ান সালাম বীর জোয়ান শহীদ নওজোয়ান দিনের মান বাঁচাতে জীবন করেছ দান সালাম বীর জওয়ান শহীদ নওজওয়ান সালাম বীর জওয়ান শহীদ নওজওয়ান কলিজা চেরা তাজা খুনে কোরআনের বীজ গেছো গুনে কলিজা চেরা তাজা খুনে কোরআনের বীজ গেছো গুনে বুকেরই পাজো লেখা তোমার অমর নাম সালাম বীর জওয়ান শহীদ নওজোয়ান সালাম বীর জওয়ান শহীদ নওজোয়ান দিনের মান বাঁচাতে জীবন করেছ দান সালাম বীর জওয়ান শহীদ নওজোয়ান সালাম বীর জওয়ান শহীদ নওজোয়ান সালাম বীর জওয়ান শহীদ নওজোয়ান সালাম বীর জোয়ান শহীদ নজওয়ান